কথা সুর ও কণ্ঠে সভ্যধ্বনি সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জায়েদ আহমাদ জায়েদ আহমাদ পরিবেশনায় দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কণ্ঠধ্বনি কণ্ঠধ্বনি দেশটা এখনো হয়নি স্বাধীন আমার মনে হয় দাড়ি টুপি দেখলে কেন জঙ্গিবাদী কয় দেশটা এখনো হয়নি স্বাধীন আমার মনে হয় কোরআন আইন মানলে কেন মৌলবাদী কয় ইহুদিদের দালালোরা মুরুব্বীরা কয় বিধর্মীদের দালালোরা জ্ঞানী লোকে কয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় দেশটা এখনো হয়নি স্বাধীন আমার মনে হয় দাড়ি টুপি দেখলে কেন জঙ্গিবাদী কয় দেশটা এখনো হয়নি স্বাধীন আমার মনে হয় কোরআন আইন মানলে কেন মৌলবাদী কয় ইহুদিদের দালালোরা মুরব্বীরা কয় বিধর্মীদের দালালোরা জ্ঞানী লোকে কয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় ক্ষমতা পেলেই সেই ক্ষমতার অপব্যবহার করছে দেশের সম্পদ লুটে কেহ নিজের গুদাম ভরছে ক্ষমতা পেলেই সেই ক্ষমতার অপব্যবহার করছে দেশের সম্পদ লুটে কেহ নিজের গুদাম ভরছে সত্য কথা বললে কেন রক্ত দিতে হয় সত্য পথে চললে কেন জীবন দিতে হয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় রাজনীতি নাম দিয়ে কেহ দুর্নীতি করে চলছে অসহায় সব মানুষগুলি দাউ দাউ করে জ্বলছে রাজনীতি নাম দিয়ে কেহ দুর্নীতি করে চলছে অসহায় সব মানুষগুলি দাও দাও করে জ্বলছে হাওয়াই চরে ঘুরছে ওরা তাতে কষ্ট নয় ক্ষমতার হাত বদলে শুধু নীতির বদল নয় হাওয়াই চরে ঘুরছে ওরা তাতে কষ্ট নয় ক্ষমতার হাত বদলে শুধু নীতির বদল নয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় কত প্রশাসন মিডিয়া দেখি দেশের পক্ষে লড়ছে তবু গুম হত্যার দূষিত বাতাস দিক দিগন্তে ছড়ছে কত প্রশাসন মিডিয়া দেখি দেশের পক্ষে লড়ছে তবু গুম হত্যার দূষিত বাতাস দিক দিগন্তে ছড়ছে পুরনো বিচার দলের স্বার্থে নতুন করে হয় গরিব দুঃখীর বিচার কেন পিছু পরে রয় পুরনো বিচার দলের স্বার্থে নতুন করে হয় গরিব দুঃখীর বিচার কেন পিছু পরে রয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় দেশটা এখনো হয়নি স্বাধীন আমার মনে হয় দাড়ি টুপি দেখলে কেন জঙ্গিবাদী কয় দেশটা এখনো হয়নি স্বাধীন আমার মনে হয় কোরআন আইন মানলে কেন মৌলবাদী কয় ইহুদিদের দালালোরা মুরব্বীরা কয় বিধর্মীদের দালালোরা জ্ঞানী লোকে কয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় কি করে বলিব আমার মুখে জয় বাংলার জয় জয় জয় জয় বাংলা বাংলার জয় রাজনীতি নাম দিয়ে কেহ দুর্নীতি করে চলছে অসহায় সব মানুষ গুলি দাও দাও করে জ্বলছে রাজনীতি নাম দিয়ে কেহ দুর্নীতি করে চলছে অসহায় সব মানুষ গুলি দাও দাও করে জ্বলছে হাওয়াই চড়ে ঘুরছে ওরা তাতে কষ্ট নয় ক্ষমতার হাত বদলে শুধু নীতির বদল নয় হাওয়াই চরে ঘুরছে ওরা তাতে কষ্ট নয় ক্ষমতার হাত বদলে শুধু নীতির বদল নয় কি করে বলি বই আমার মুখে জয় বাংলার জয় কি করে বলি বই আমার মুখে জয় বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় জয়